কোনো এক সময়ে একটা বাগানে বাটি নামে একটা সুন্দর কোকিল ছিল সে একটা বড় গাছের ডালে তার বাসায় থাকত ওই বাগানে একটা কালো বেড়ালও থাকত তার নাম নটি কোকিলটি সবসময় তার বাচ্চাদের আর বাসাটিকে লুকোতে চাইত নটিও সবসময় কোকিলের ছানাদের খেতে চাইত কিন্তু কোকিলটি খুবই সাবধানী আর ধৈর্যশীল ছিল একদিন ও বাটি আমি একটা গাছ জানি এখান থেকে একটু দূর যেখানে তুমি অনেক রসালো পোকা পাবে তোমার বাচ্চাদের জন্য তুমি তো ওদের জন্য কিছু পোকা নিয়ে আসতে পারো ও রসালো পোকা মা প্লিজ প্লিজ প্লিজ প্লিজ আমাকে যেতেই হবে ঠিক আছে সোনারা সাবধানে থেকো আমি তাড়াতাড়ি ফিরে আসবো নটি খুবই চতুর ছিল ও বাটিকে পাঠিয়ে দিল আর নিজে ঝোপের পেছনে লুকিয়ে বাটির চলে যাওয়ার অপেক্ষায় রইল অবশেষে আমি খেতে পারবো মিষ্টি মোটা বাচ্চাগুলোকে নটি গাছে উঠতে লাগলো আর যখন সে প্রায় গাছের ডালে পৌঁছল বাচ্চাগুলো জোরে জোরে চেঁচাতে লাগলো মনে হচ্ছে কেউ যেন আসছে আমি শব্দ শুনতে পাচ্ছি মাকে ডাকি নটি ভয় পেয়ে গেল আর তাড়াতাড়ি গাছ থেকে নেমে ধুর আমি এত ভালো খাবারটা করে ফেললাম বাচ্চাগুলো একটু একটু করে বড় হলো তারা বাসার আশেপাশে উড়তে লাগলো বাটি তখন অন্য ডালে বসে নজর রাখত বাচ্চাগুলোর ওপর বাচ্চাগুলো গাছের ফল তুলত আর নটির মাথায় ফেলত যখন সে গাছের নিচে বসে থাকত বাটি ঠিক করলো তার নতুন বাসাটা গাছের আরও উপরের ডালে বানাবে যেহেতু বাচ্চারা এখন বেশ উঠতে পারে এবার পাখি তিনটি তাদের নতুন বাসা বানাতে লাগলো একটা উঁচু তাল গাছের মাথায় শেষ দিনে যখন বাটি গাছের ডালে বসেছিল বাচ্চারা তখন পুরনো বাসার কাছে খেলা করছিল নটি তখন ওপরে দেখল আর গাছে উঠতে লাগলো বাচ্চাগুলো আবার গাছে একটা অন্যরকম আওয়াজ শুনতে পেল ওরা সতর্ক হয়ে তাড়াতাড়ি মায়ের পাশে উঁচু ডালে উড়ে গিয়ে বসল নটি ভয় পেয়ে গেল ও ভাবতেও পারেনি যে বাচ্চাগুলো বড় হয়ে উড়তে শিখে গেছে নটি নিজেকে সামলাতে না পেরে গাছ থেকে পড়ে গেল বাজে মোটা বেড়াল আমাদের অনেক জ্বালিয়েছ আমার বাচ্চারা বড় হয়ে এখন উড়তে শিখেছে এখন তুমি আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না আমরা আমাদের নতুন বাসায় ফিরে যাচ্ছি তুমি আমার ধৈর্য দেখেছো অনেক দিন ধরে আমি সবটুকু চেষ্টা দিয়ে আমার বাচ্চাদের রক্ষা করেছি এবার আমি চাই তুমি ক্ষুধার্ত হয়ে ঘোরো সারা জীবনের জন্য এবার আমি থাকবো আমার বাচ্চাদের সঙ্গে খুশি আর আনন্দেতে ও ভগবান তুমি আমাকে ধৈর্যের পুরস্কার দিলে ধন্যবাদ ভগবান